বিষয়ে খোঁতবার জন্য আমাকে এখানে আসার পরে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সেই বিষয়টির উপরে আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিসকে অবলম্বন করে একটি সংক্ষিপ্ত আলোচনা করার বেশ চেষ্টা পাবো ইনশাআল্লাহ আজিজ আল্লাহ বলেন আল্লাহ নজ্জাল আহসানুল হাদিস আল্লাহ অবতীর্ণ করেছেন উৎকৃষ্ট হাদিস আল্লাহ ওয়াহেদুল্লাহ শরিক আলহ বলেছেন ওমান আল্লাহ হাদিসা আল্লাহ চেতে সত্য হাদিস আর কার হতে পারে কে আল্লাহ চেতে আর বেশি সত্য হাদিস বলতে পারে সুরা কাহাফে আল্লাহর কালাম যেটি রয়েছে আমরা বলি সুরা অমক সুরায় আল্লাপাক বলেছেন এইভাবে বলাটা ঠিক নয় সুরার মধ্যে আল্লাপাক বলেন নাই আল্লাহর কালাম লহে মাহবুজে রয়েছে সেখানে লিখিত লিপিবদ্ধ রয়েছে জিব্রাইল সেটা নাজিল করেছেন নবী সাল্লাহ আলি সাল্লামের কাছে নবী সাল্লাহ আলি সাল্লাম সেটা তেলাওয়াত করেছেন সাহাবিগণ আল্লাহ নবীর কাছ থেকে গ্রহণ করেছেন এবং সেটা কাগজের মধ্যে আবার লিপিবদ্ধ করা আছে এর অর্থ এই না যে সুরার মধ্যে আল্লাপাক বলেছেন তা নয় আল্লাহর কালাম সেটা সুরার আওতায় সন্নিবেশিত হয়ে কাগজে লিপিবদ্ধ করা হয়েছে কাজে এইভাবে বলা ঠিক না অমুক সুরায় আল্লাপাক বলেছেন আল্লাপাক বলেছেন যেটা অমুক সুরায় আছে আল্লাহর কালামটি অমুক সুরায় অমুক আয়তে রয়েছে সুরা কাহাবে আল্লাহাক বলেছেন এইভাবে না আল্লাহাক বলেছেন যা আমরা সুরা কাহাবের মধ্যে পাব এভাবে বলতে হবে অনেকেই বলেন আজকাল যে অমক সুরায় আল্লাহাক বলেছেন না এভাবে বলা না ঠিক হবে না আল্লাহর কালাম যা সুরা কাহাফে রয়েছে রজিম আল্লাহ তুমি মনে হচ্ছে তুমি তোমার জীবনকে ধ্বংস করতে চলেছ নষ্ট করতে চলেছ তুমি তোমার জীবনের প্রতি হতাশ হয়ে পড়েছ আলা ইন তাদের কর্মকাণ্ড দেখে এল্লামি হাজ আল হাদিস আসাফা এই হাদিসের উপর তারা ইমান আনছে না এর জন্য তুমি হতাশ হয়ে নিজেকে যেন একটা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছ না হতাশার কিচ্ছু নেই হাজাল হাদিস বলতে এখানে কি কতগুলা হাদিস বললাম সেই হাদিসগুলা কি চারটা হাদিস বলেছি তবে হাদিস এই হাদিসের পরে আর কোন হাদিসের উপর তারা ইমান আনবে আফাবে হাজাল হাদিস আন্তমুদ হিনুন এই হাদিসের ব্যাপারে তোমরা কি ঢিলামি করছো বিশ্বাস স্থাপন করতেছ না অবহেলা করছো কোরআনে কারিমে বহু জায়গায় হাদিসের কথা এসেছে এই হাদিস অর্থ কি কোরআনে কারিম কি হাদিস হাদিস কয়েকটা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছে আল্লাহর চেয়ে সত্য হাদিস আর কারো নাই তারপর এই হাদিসের উপর তোমার ইনমান আনছো না আর নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ প্রত্যেক খোদ্বার মধ্যে কিন্তু বলা হয় আল্লাহ নবী প্রত্যেক খোদ্বায় বলতেন যে খোদ্া আমরা পাঠ করি এই খোদ্বায় আল্লাহ নবী প্রত্যেক খোদ্বাতেই উল্লেখ করতেন এবং সুরা কাপ তেলাওয়াত করতেন মহিলা সাহাবি তারা খোদ্া শুনতেন আল্লাহ নবীর উনি বলছেন যে নবী ইসলাম আলহাতাম জুমার খোতবায় সুরা কাফ তেলাওয়াত করতেন আমি শুনে শুনে মুখস্ত করেছি আল্লাহ নবীর মুখের থেকে কাজে সুরা ও তেলাওয়াত করা শুনল কিন্তু আমরা যেহেতু অনেক দূর দূরান্ত থেকে আসি কিছু কথাবার্তা বলতে হয় পুরা সুন্নতের উপর আমল করতে পারি না আমি ব্যক্তিগতভাবে সুন্নতের তেমার জন্য কয়েক আয়ের তেলাওয়াত করি শেষ পর্যন্ত তেলাওয়াত করা সম্ভব নয় খোপা খাটো করা সালাত লম্বা করা এটা সুন্নত কাজে সুরা কাপ পুরো তেলাওয়াত করে যদি আবার বক্তৃতা শুরু করি তাহলে ওটা হবে না আরবেরা আরবি বুঝে আল্লাহ নবীর কোরআন তেলাওয়াতে খোদবা হয়ে যায় আবার আরবি বুঝি না কাজে বাংলায় অনেক কথা বলতে হয় অনুবাদ করতে হয় উৎকৃষ্ট কথা হলো কোনটা আল্লাহর কালাম কাজে আল্লাহর কালামও কি হাদিস সেটা আল্লাহর হাদিস আর রসুলের হাদিসও কি হাদিস সেটা হল আল্লাহ নবীর কথা আল্লাহ নবীর কাজ আল্লাহ নবীর সম্মতি তিনটাই হাদিস আল্লাহ নবীর কথা আল্লাহ নবীর কাজ আল্লাহ নবী সম্মতি দিয়েছেন সেটাও হাদিস কথা তো বুঝেনি কাজ কি করেছেন সেটাও বোঝেন আমার ব্যাখ্যার প্রয়োজন সম্মতি কি একজন সালাতের মধ্যে কুলহু আল্লাহ আহাদ অতিরিক্ত তেলাওয়াত করেছেন সুরা ফাতা পড়েছেন তার সাথে আরেক সুরা পড়েছেন তার সাথে কুলহু আল্লাহ আহাদ আবার অতিরিক্ত পড়েছেন আল্লাহ নবীকে জানানো হলো রাসুল আল্লাহ এই লোক যেই করে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন তুমি সুরা ফাতেহা পড়লা তার সাথে আরেক সুরা পড়লা তার সাথে আবার কুলহু আল্লাহ অতিরিক্ত পড়লে কেন এই সুরাটা আমার অত্যন্ত প্রিয় আল্লাহর গুণাবলীর বিবরণ দেওয়া আছে কাজে আমি পড়ি আল্লাহ নবী সম্মত দিয়ে দিলেন কোনো সমস্যা নেই কোন এক সফরে গিয়ে সাহাবিগণ যুদ্ধে গেছেন খাদ্যের অভাব পড়ে গেছে থাকার অভাব পড়ে গেছে রাত্রি অন্ধকার হয়ে গেছে এক বাড়ি থেকে একটু মেহমানদারি চাইলেন যে আমাদের একটু মেহমানদারি করতে পারবে তোমরা না না না আমাদের মেহমানদারি করার মতো অবলম্বন আমাদের নাই আমি মাঝে মধ্যে বলে থাকি মনে জায়গা থাকলে প্লেটেও জায়গা হয় ঘরেও জায়গা হয় মন ছোট থাকলে কোটিপতি হলেও তার ঘরেও জায়গা হয় না তার প্লেটেও জায়গা হয় না কেন মন ছোট যে কিন্তু মনটা যদি বড় হয় আপনি যদি দরিদ্র হন এক গ্লাস পানি বাড়ায় এমন ভাবে দিবেন যে আপনার প্রতি মেহমান সন্তুষ্ট হবে এক গ্লাস পানি পান করে লোকটার আন্তরিকতা আছে মনটা বড় আছে আবার অনেকে অনেক টাকা পয়সা আছে মেহমানদের কোনো একটু প্রদর্শনীর মধ্যে এক কারণ এটা বাড়ি করছেন ওটা বাড়ি করছেন নানান কিছু হুর হাঙ্গামা পথে দেখা হলে আবার আয়দে ঘাড়মোড়া চলে যাচ্ছেন এটা আন্তরিক মেহমানদারি না যা আছে ছোট আছে ক্ষুদ্র আছে ওটা আন্তরিকতার সাথে পরিবেশন ওটা আল্লাহর কাছে প্রিয় যাই হোক আমি বলছি মনে জায়গা না হলে ঘরেও জায়গা হয় না চেয়ারেও জায়গা হয় না প্লেটে জায়গা হয় না আর মনটা যদি বড় থাকে ওর মধ্যে একটু জায়গা হয় তিনজনে মিলে এক প্লেট খাওয়া খাওয়া যায় আলহামদুলিল্লাহ মেহমানদারি করলো না সাহাবিরা এক জায়গায় তাবু পেরে বসে পড়লেন রাত্রে ওই বাড়িতে একজনের সাপে কেটে দিল বিষাক্ত সাপ দংশন করেছে এসে বলছে যে আপনাদের মধ্যে কি এমন কেউ আছে যে ঝাড়া দিতে পারেন সাপের বিষ নামাইতে পারেন যে পারি কিন্তু করব না তোমরা মেহমানদারি করো নাকি আসলে তো আলাদা কিছুই জানে না যে কি চাও তোমরা যে এক পাল ছাগল দিতে হবে তাতেই রাজি সাহাবিগণ গিয়ে সেখানে শুধু সুরা ফাতেহাটা ঝাড়া শুরু করে দিলেন বিষ নেমে গেল এক পাল ছাগল দিয়ে দিল কিন্তু ছাগল নেওয়ার পরে তারা চিন্তা করছে ছাগল তো নিলাম আমার হইল কিনা আল্লাহ নবীর হুকুম ছাড়া এটা আমরা খাইতেও পারবো না বন্টনও করতে পারবো না মদিনায় ফিরে আসার পরে আল্লাহ নবীর কাছে গিয়ে ঘটনা বর্ণনা করার পরে বললেন যে আমরা কি এই ছাগল নিতে পারবো ইয়ারসুল্লাহ ও নিতে তো পারবেই থাকলে আমাকে একটা দিও এই যে আল্লাহ নবী সম্মতি দিলেন কিন্তু সেরেকি ঝাড়া নয় সুরা ফাতেহা আল্লাহ নবী বলেছেন সুরাতুল ফাতেহা শেফা উল্লেখ করলে দাঁড় সুরা ফাতেহা প্রত্যেক রোগের জন্য চিকিৎসা তবে ওইরকম ইমান লাগবে আন্তরিকতা লাগবে আল্লাহর কাছে কবুল হতে পারে ভালো হতে পারে নাও হতে পারে কিন্তু চিকিৎসা এই সম্মতি দিলেন আল্লাহ নবী এই যে এটাও হাদিস হিসাব গণ্য হলো সহিউল বুখারিতেই বিবরণটা রয়েছে আমি আগের দুটো বিবরণ দিলাম না পথ আল্লাহ নবীর কথা আল্লাহ নবীর কাজ আল্লাহ নবীর সম্মতি সম্মতিটা যেহেতু বুঝতে একটু কষ্ট হইতো এটা আমি ব্যাখ্যা বিবরণ দিলাম তিনটাই হাদিস আমি কিন্তু খোদবার শুরুতে উল্লেখ করিনি এই বিষয়টা কি দিয়েছে এখানে আসার পরে বললেন ভাই বিষয়টা আপনারা বুঝে নেবেন যে আহলুল হাদিস কি অর্থ দুইটা হাদিস একটি হলো আল্লাহর হাদিস অনেকগুলো আয়ের দেয় বলেছি কোরআন আল্লাহর হাদিস আল্লাহর কথা আল্লাহর কালাম আর রাসুলের হাদিস শুধু রাসুলের কথা নয় রাসুলের কথা কাজ সম্মতি যা আমাদের কাছে শুদ্ধ শ্রোতে এসে পৌঁছেছে সেগুলো সবই কি হাদিস সুন্নত দুইটা যারা মানে মানে কিভাবে কোনো শর্ত নেই ভাবে আনকন্ডিশনাল অনেকে শর্ত সাপেক্ষে মানে সেটা কি এক বক্তৃতা এটা পুরা করা যাবে না আজকে শুধু আমি ভূমিকা দিয়ে যাচ্ছি শর্ত কি সহি হাদিসে সহি সনতে সোহেল বোখারে সোহেল মুসলিমে এসেছে হাদিস বিশেষ করে সহি মুসলিমে সেটা হল আমি নিঃশর্তভাবে হাদিস মানার কথা বলছি কোরআন তো নিঃশর্তভাবে না কোরআনের তাফসের কোরআন দেয়া করতে হবে কুন্দা কোরআনের তাফসির হাদিস দেয়া করতে হবে না হলে সাহাবিদের কথা দ্বারা কোরআনের তাফসির করতে হবে আপনার ব্যক্তিগত কথা তা যদি আল্লাহর কোরআনের আরেক আয়তের বিরুদ্ধে যায় কিংবা আল্লাহ নবীর হাদিসের বিরুদ্ধে যায় কিংবা সাহাবিদের কথার বিরুদ্ধে যায় তাহলে সেই তাফসির গ্রহণযোগ্য নয় আজকাল দেখছি খালি তাপসির মাহবিল আর তাপসির মাহবিল মুফাসের কোরআন অমন ভুয়া কথা ওয়াজ মাহফিল হতে পারে ওয়াজ কোরআন দেওয়া হয় হাদিস দ্বারা হয় বহুত কাহিনীতে হতে পারে তাপসির মাহফিল আবার কিসের এটা কোন গ্রহণযোগ্য কথাই নয় এই সকল নাম থেকে আপনারা দূরে সরে থাকবেন মুফাসেরে কোরআন এর কিসের মুফাসেরে কোরআন মুফাসেরে কাসির মুফাসের হলেন কর্তুবি মুফাসের হাইয়ান মুফাসের ইবনে জারির আমি দুই চার আয়াত কোরআন তালাওয়াত করে ডান্ডা বামদা গোসায় নিয়ে একটা বক্তৃতা করি ওয়াশ করি সেটা নাম আমার তফসির হলো কিভাবে তফসিরে কোরআনের শব্দের অর্থ কোরআনের শব্দের ভাব অর্থ তার এই ল্যাঙ্গুয়েজটিকে তার কি আছে তার এই নাসেক কোনটা মাসেক মানসুক কোনটা আম কোনটা খাস কোনটা মতলা কোনটা মোকায়েত কোনটা তারপরে নানান কিছুর বিবরণ দেয় কম্পারেটিভ স্টাডির মাধ্যমে ওগুলা বিবরণ দিতে গেলে অত বড় আলেমি বা কোথায় আছে আর ওগুলা খ্যাতের মধ্যে বুঝবেই কে সম্ভবপর না এটা ভুয়া কথা আমরা মুফাসের নই মুহাদ্দেশ নই আমরা কিছু পেশ করার চেষ্টা করি পড়াশোনা করে কাজে এই দাবিটা সম্পূর্ণ মিথ্যা বিজ্ঞানের শিক্ষক বৈজ্ঞানিক নয় নিউটন বৈজ্ঞানিক আইনস্টাইন বৈজ্ঞানিক পাস্তুরি বৈজ্ঞানিক বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বৈজ্ঞানিক কিন্তু স্কুলে যে বিজ্ঞান পড়ান তিনি বৈজ্ঞানিক না আমরা তাপসিরের থেকে একটু পড়াই আমরা হাদিস থেকে একটু পড়াই কিন্তু আমরা মুহাদ্দেশনা মুফাসের না ওই নাম আমাদের জন্য প্রযোজ্য নয় সম্মানিত উপস্থিতি এটা আপনারা মাথার মধ্যে একটা খুব সুন্দর করে রাখবেন আমরা মুফাসের নই তাপসিরের কোন মাহফিল হয় না ওয়াজের মাহফিল হয় এই এক নম্বর কথা এই সাইড দিয়ে গেল যারা কোরআন ও নিঃশর্তভাবে হাদিসকে মানা কোন কন্ডিশনে আনকন্ডিশনাল সারেন্ডার হাদিসের সামনে আমার চিন্তাধারা আমার বক্তব্য আমার মজহাব আমার আকিদে আমার বিশ্বাস সেটা একেবারে হাদিস দ্বারা নির্ধারিত হতে হবে প্রমাণিত হতে হবে প্রুফ হতে হবে যদি হাদিসের বিরুদ্ধে যায় তাহলে আমার সেটা সাথে সাথে ত্যাগ করতে হবে হাদিসের প্রতি আমার একটা নিঃশর্ত সারেন্ডার একটা উদাহরণ দিই আপনার সামনে আমি বলছি এক বক্তব্য সম্ভব নয় এটা আমি শুধু ভূমিকা দিয়ে যাচ্ছি আজকের জন্য সেটা ধরুন সাহি মুসলিমের হাদিস সাহি বুখারিতে এসেছে মাসুদ থেকে বিবরণটা যে কেউ যদি উঠ কিংবা গরু বিক্রি করে বিক্রি করার সময় দু তিন চার দিন দোহায় না যে আমরা বলি ওলানো বলি বাটো বলি আমাদের এলাকায় কি বলে জানি না ওইটা ফুলে থাকে বিক্রির সময় ক্রেতা মনে করে দুধ হবে পাঁচ কেজি কেনার পরে প্রথমবার পাঁচ কেজি হয় দ্বিতীয় দিন ধোয়াইলে এক কেজি তারপরের দিন আধা কেজি আচ্ছা আপনারা সুন্দর করে আগের মুসল্লিরা আগে বসেন হাদিসে অত্যন্ত নিষেধ আছে আগের কাতার আগে পুরা করেন রাতা খত্তুর রেকাব আল্লাহ খুববার মধ্যে জোরে জোরে বলতেন আগের কাতার আগে পুরা করো পিছন থেকে কেউ সামনে আসবে না একটা ধমক দেয় বলতে লা তাখত্তর রেকাব লা তাখত্তর রেকাব কাউকে ডিঙ্গায় কেউ সামনে আসবে না সুন্দর করে আগের কথা আগে সুন্দর করে পুরা করেন যে যেখানে আসবেন সেখানে বসবেন এটা মসজিদের আদব যদি এইরকম উট বা গাভী কেউ ক্রয় করে ধোকা খায় তাহলে তার অধিকার আছে সেই উট বা গাভী ফেরত দেওয়ার যে পরিমাণ দুধ খাইল দুই তিন দিনে সেই দুধের বদলে এক চা অর্থাৎ কম বেশি আড়াই কেজি পরিমাণ খেজুর তাকে ফেরত দেবে সহি হাদিস সহি মুসলিম এসেছে বোখারিও এসেছে বোখারিতেও এসেছে এবনি মাসুদের কৌল হিসাবে এখন এই হাদিস অনেকেই মানতে পারছেন না বলতেছেন যে তিন দিনে দুধ খাইলাম পাঁচ কেজি আর এক কেজি ছয় কেজি আরো আধা কেজি ধরে নেন সাড়ে ছয় কেজি খেজুর ফেরত দিতে হবে এক চা আড়াই কেজি কিংবা সাত দিন বা দশ দিন পরে ফেরত দিল গরু কিংবা উঠ দুধ খাওয়া পরে গেল পনেরো বিশ কেজি আল্লাহ নবী দিন নির্ধারণ করেন নাই সাত দিন না পনেরো দিন কত দিনে ফেরত দিবে যেদিন তার কাছে প্রমাণিত হয়ে গেল সাত দিনে দশ দিনে যে ধোকা দিয়েছে এই দুধ ফুলে রেখে কয়েকদিন ধরে রেখে যখনই ধোকাটা ধরা পড়বে যখন সে মনে চাবে ইচ্ছা করলে সে ফেরত দিতে পারে আর এই দুধের বদলে একসা খেজুর দিবে হাদিস একদম সহে এখন এনারা বলছেন দুধ তো বিশ কেজিও খেয়ে থাকতে পারে দুধ দশ কেজি হতে পারে খেজুরের দাম আড়াই কেজি খেজুরের দাম যা দুধের দাম যা সমান নাও হতে পারে মানে এটা হিসাব মিলতেছে না দশ কেজি দুধের দাম আর দশ কেজি খেজুরের দাম আরব দেশে সমান তো এখন দুধ খেলে দশ কেজি খেজুর ফুট দেবে আড়াই কেজি এটা বিবেকে ধরে না দুধ খেলে বিশ কেজি খেজুর ফুট দেবে আড়াই কেজি এটা বিবেকে ধরে না এটা কেয়াসের খেলাপ সুতরাং এই হাদিস মানা যাবে না হাদিস মানা যাবে না কেন আর এই যে হাদিস মানতে গেলে দেখতে হবে যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি ফকিহ কিনা ফেকা বোঝেন কিনা হাদিসের বর্ণনা করে আবু হরাইন এখন তারা বলতেছেন যেহেতু এই হাদিসটা বিবেকের বিরুদ্ধে দুধ খেলেন বিশ কেজি তিরিশ কেজি দশ কেজি যাই হোক খেজুর ফিরত দিতে হবে আড়াই কেজি এটা বিবেকে ধরে না দুধের দাম যত হবে খেজুর ফিরত দিতে হবে অত কেজি সূত্রে এই হাদিস মানা যাবে না যদি রাবি ফকি না হয় ওনাদের দৃষ্টিতে আবহরাটা কোনো ফাঁকি খাবি না উনি ফেঁকা বোঝেন না সবচেয়ে বেশি হাদিস যিনি রওয়ায়ত করেছেন বাহারাইনের গভর্নর যিনি ছিলেন ওমর তিনি আবার গভর্নর করেছিলেন মোয়াবিয়ার যুগে মারওয়ানের যুগে তিনি আবার মদিনার গভর্নর তিনি এত দায়িত্ব করার পরেও তিনি ফকি না কাজেই তার হাদিস গ্রহণ করা যাবে না দুধের দাম হিসাবে খেজুর কিংবা হয় টাকা দিতে হবে নাহলে খেজুর দুধের দামের সমান মানে কন্ডিশন দাঁড় করাই দিলেন হাদিস মানার ক্ষেত্রে অথচ হাদিস সোহেল বুখারি সোহেল মুসলিমে রয়েছে আমরা যারা হাদিস পন্থীদের আহলে নো কন্ডিশন আল্লাহ নবী বলেছেন তুমি এই করবে আমি তাই করবে এখানে আমার বিবেচনা খাটানো যাবে না আনকন্ডিশনাল সারেন্ডার একেবারে নিঃশর্ত সারেন্ডার হাদিসের সামনে যেহেতু হাদিস শুদ্ধ সনদে প্রমাণিত সেখানে আমরা কোন পেঁচা পেঁচিতে যেতে পারবো না নবী সাল্লাহ আলাইসালামের যুগ আল্লাহ নবী বললেন হাদিস সুনানে আবু দাউদে এবং হাদিস তিরমিজিতে তিরমিজিদের হাদিসের সনদে একটু ত্রুটি আছে কিন্তু সুনানে আবু দাউদের হাদিস অত্যন্ত শুদ্ধ افترقت اليهود على 71 فرقة وافترقت النصارى على 72 فرقة وستفترق أمتي على 73 فرقة كلهم في النار إلا واحدة قيل من هم يا رسول الله قال ما أنا عليه وأصحابي বহু সূত্রে বর্ণিত আল্লাহ নবী বললেন শোনো ইহুদরা হয়ে গেছে একাত্তর ফেরকা খ্রিস্টান হয়ে গেছে বাহাত্তর ফেরকা আমার উম্মতে মুহাম্মদে হয়ে যাবে তেহাত্তর ফেরকা এর মধ্যে বাহাত্তর ফেরকায় যখন নেমে যাবে একটি ফেরকা মাত্র মাপ পাবে মুক্তি পাবে জান্নাতে যাবে সাহাবেরা বললেন তারা কারা আল্লাহ নবী একটা সংক্ষেপ জবাব দিলেন এত কথার দরকার একটা সোজা কথা মা আনা আলাই আসাবি আমি এবং আমার সাহাবিগণ যার উপরে আছে এর উপরে যারা থাকবে তারাই না জাতপ্রাপ্ত এর বাইরে যে আপনি যত যুক্তি খাটান যত বুদ্ধি খাটান যতই আজানের গাছ সালাত আসসালাম আল্লাহ রাসুল্লাহ কে বলছে আপনাকে আপনি নিজের থেকে যুক্ত করছেন এটা আল্লাহ নবীর সুন্নত নয় আপনি আনকন্ডিশনে নবীর কথা মানতে পারছেন না যেটা জয়ীফ যেটা পরিত্যক্ত ওইটুকু নিজের থেকে যোগ করা বা দুর্বলের থেকে সংযোগ করা শুদ্ধ আমলের যেটা আপনি প্রাধান্য দিচ্ছেন এই জন্য মাঝে মধ্যে আমি বলে থাকি যে আজকাল পরীক্ষকরা আল্লাহ নবীর একটা হাদিসের উপর আমল করতেছেন বিসিএস পরীক্ষায় এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সেটা হলো মাইনাস পয়েন্ট ভুল অ্যান্সার করবেন নাম্বার কাটা যাবে অরিজিনাল নাম্বার থেকে আপনার নাম্বার কাটা যাবে আমার বাচ্চাটা পরীক্ষা দিল ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে জিজ্ঞাসা করলাম কত পেয়েছে কত অ্যান্সার করেছ এই তিপ্পান্ন সাড়ে তিপ্পান্ন হবে অন্য ছাত্রদের জিজ্ঞাসা করলাম গোল্ডেন পাওয়া কত আশি দিছি নব্বই দিছি সব ফেল করলো আমার টিকে গেল ঢাকা ঘটনা কি যে আমি আব্বু আমি যতটুকু বুঝেছি কারেক্ট অ্যান্সার করছি কোন অনুমান অ্যান্সার করি নাই যেটা সন্দেহ আমি দাগও দিইনি আমার নাম্বার কাটা যায় নাই কমপক্ষে বেদাতের মাইনাস বেদাতের মাইনাস মনে রাখতে হবে আপনি নিজের টিকা আনকন্ডিশনালি একটা হাদিসের প্রতি সারণ্য করতে পারেন নাই আপনি হাজার কথা বানায় বানায় বলেন আন্দাজে আন্দাজে আজানের আগে বাড়ান আজানের পরে বাড়ান সালাতের আগে বাড়ান সালাতের পরে বাড়ান অজুর আগে বাড়ান অজুর পরে বাড়ান খামাখা দোয়া একটা বানান এখন তো মাস আল্লাহ আগে তো ছিল খুজুর সালাদ তারপরে মাঠের মধ্যে মোনাজাত এখন টিভি দেখে দেখে মোনাজাত ওই প্রকার রানী নাকি দৈনিক হাজার হাজার টিম পারে বেতাতি হুজুররা দৈনিক হাজার হাজার টিম পারে সেটার বাড়তি এমন সেটার কাটতি এমন সেটা ছড়ে এমন বিস্ময়কর আগুনের মতো ছড়ে যায় পুরে সারখার করে দেয় মানুষের আমলকে কোরআন হাদিস মানতে চায় না শুনতে চায় না ঠিক মতো যেখানেই দেখা যাবে যে বেদাত যেরকম ধরো শুদ্ধভাবে চলা কঠিন কিন্তু এই জায়গায় যদি আপনি রোগ জীবাণু ছেড়ে দেন মুহূর্তের মধ্যে রোগ জীবাণু ঘরে ঘরে সার্কুলার হয়ে যায় বেদাত হল রোগ জীবাণু একেবারে মুহূর্তের মধ্যে দেশ দিনে ছেয়ে যায় আমরা সেটাকে কি করি ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করি রোগ মুক্ত করার চেষ্টা করি নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি সই হাদিসের মাধ্যমে তা দেখতে পারে ডাক্তারদের দেখতে পারে ঠিকই ডাক্তারের কাছে ঠিকই যায় কিন্তু আমরা যারা কোরআন হাদিসের ডাক্তার এবং সমাজকে একেবারে জাল থেকে জৈব থেকে বেদাতের পচন থেকে সংক্রমণ থেকে মহাক্রমণ থেকে রক্ষা করার চেষ্টা করি বলে এরা হয়ে গেছে হাবি এরা সালাফি এরা আহিল হাদিস এরা রফাদানি নানা নামে অভিভূত করে থাকে সময় তো ভাই আল্লাহ নবী বলেন মা আনা হুয়া সাবি দান নামের কোনো কথা নাই আমি এবং আমার সাহাবিগণ যার উপরে আছে তারই উপরে কেয়ামত পর্যন্ত টিকে থাকবে মুক্তি পাবে ইনশাল্লাহ তোমাদের বাড়তি কোনো কাজের প্রয়োজন নাই অঙ্কের মতো মার্ক কারেক্ট মার্ক এটা সোনাবানের পুঁথি অঙ্কের খাতে সোনাবানের পুঁথি লেখার কোনো দরকার নেই আপনি যা বুঝেছেন রাইট তাই লিখবেন আপনার মাইনাস পয়েন্ট নেই আপনার অতিরিক্ত কাহিনীও নেই এক্সামিনার আপনার উপর রাগান্বিত হবেন না এবং আপনি যা ইনশাল্লাহ পাশ করে যাবেন এটা সলিড কথা পরিষ্কার পরিচ্ছন্ন কথা ইমামিহিম সুরাল ইসরার একাত্তর নম্বর আয়াত সুভাল সুরাত যেদিন আমরা ডাকব কুল্লা উনাসেন প্রত্যেক ব্যক্তিকে ইমামহিম তাদের ইমামের সাথে ডাকব আল্লাহ কিন্তু ইমামের সাথে ডাকবেন একা একা ডাকবেন না মনে রাখবেন ইমাম নিয়োগে সাবধান ইমাম ধরতেও সাবধান মানে পীর ছাড়া পার নাই মুর্শিদ ছাড়া গতি নাই তাই না আল্লাহ বলেন তাদের ইমামদের সাথে ডাকবো ইমাম বলতে আমাদের ইমামকে একজন ইমাম ইমাম ইবনে কাসির বলেন হাদা শরফুন লা সাহাবিল হাদিস লিআন্না ইমামাহুম النبي محمد صلى الله عليه وسلم এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির স্বয়ং বলতেছেন সূরা ইসরার 71 নম্বর আয়াতের ইমামের সাথে ডাকা হবে তিনি উল্লেখ করছেন যে এইটাই আহলুল হাদিসের সবচেয়ে বড় গৌরবের বিষয় তাদের ইমাম একজন তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম هذا أكبر شرف لأصحاب الحديث لأن إمامهم هو النبي صلى الله عليه والسلام কেয়ামতের দিন আমরা অবশ্যই নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ইমামতে ওঠার চেষ্টা করব যখন আমাদের এই খবর দেওয়া হয় বিসমিল্লা আলা না কোন ইমামের নাম বলি অমক ইমামের মাঝহাব অনুযায়ী অমক পীরের তরিকা অনুযায়ী মাটি দিচ্ছি নাকি তখন ইমাম একজন আর যখন আমলের প্রসঙ্গ আসে যখন আকিদার প্রসঙ্গ আসে তখন বলে অমক ইমামের মাঝহাব অমক পীরের তরিকা হলো না শুদ্ধ হলো না ইমাম একজনই ইমাম আল আজম একজনই যিনি সকল নবীদের ইমাম এটাও ইমামিনে কাসির উল্লেখ করেছেন সুরা আলে ইমরানের একাশি নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে নবীন আল্লাহ প্রত্যেক নবীর কাছ থেকে ও আদা নিয়েছেন যে তোমাদের যারাই নবী মোহাম্মদকে পাবে তার ইত্তেমা করতে হবে সুরান ইমরানের যতটুকু মনে পড়ছে একাশি এবং বিরাশি নম্বর আয়াত প্রত্যেক নবীর কাছে আল্লাহ পাকে ওয়াদা নিয়েছেন যদিও আল্লাহ নবী সবার শেষে আসবেন কিন্তু তারপরে ওয়াদা নিয়ে নিয়েছেন এটা দৃষ্টি আকর্ষণের জন্য তার গুরুত্ব বাড়ানোর জন্য যে একটা কোরআন আয়াত দ্বারা প্রমাণিত যে যদি তোমরা কেউ নবী মোহাম্মদকে পাও তুমি যে নবী হও না কেন নবী মোহাম্মদের ইত্তেবা তোমাকে করতেই হবে এটা আল্লাহ নবীর সবচেয়ে বড় মর্যাদা নবীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে নবী মোহাম্মদকে পেলে তাকে ইত্তেবা করার জন্য আর আপনি নবী মোহাম্মদকে ডাইরেক্ট মানতে পারতেছেন না অমক পীরের তরিকা ধরে যেতে হবে অমক মাঝহাব ধরে তার কাছে যেতে হবে ডাইরেক্ট মারতে সমস্যা কোন জায়গায় আপনার আপত্তি কোন জায়গায় সম্মানিত ভাই এটা আচ্ছা, এই জন্য বাইতুল মাকদেসে নবী সাল্লাহ আলি সাল্লামের যখন মেয়েরাজ হলো মেয়েরাজের সময় নবী সাল্লাহ আলি সাল্লাম ইমামতি করেছেন সকল নবীরা তার পিছনে সালাত আদায় করেছে সকল নবী আল্লাহ নবী পিছনে সালাত আদায় করেছেন এমনকি ওমর রাজিল্লাহ একদিন আল্লাহ নবীর সামনে তৌরাতের একটা পাতা নিয়ে এসে পড়লেন আর বললেন ইয়ার রসল্লাহ এর মধ্যে তো কিছু ভালো ভালো কথা আছে আমরা কি এটা পড়তে পারি না স্টাইলটা ছিল এমন যেন বেশি মুগ্ধ হয়ে পড়েছেন এমনিতে পড়া যায় আছে আল্লাহ বলেছেন হাত হাদিসান আহলিল কিতাব ওলা হারাজা ওলা তো সব দেখু ওলা তো কাদ্দেব আহলে কিতাব দেখে ইহুদি খ্রিস্টানদের থেকে তোমরা বর্ণনা করো অসুবিধা নাই কিন্তু সত্য বলবো না মিথ্যাও বলবো না কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে গেলে সেটা মিথ্যা কোরআন এবং হাদিসের অনুকূলে হলে সেটা সত্য কিন্তু তুমি সরাসরি এটাকে মিথ্যা বা সত্য বলে সাপোর্ট আলাদা হয়ে দিতে পারবে না অনুকূল না প্রতিকূলে তোমাকে বুঝতে হবে যে সব কাহিনী আমরা এভাবে বলতে পারি না ওমর রাজিল্লাহ তাহলে একটু মুগ্ধ হয়েই যেন বলছিলেন ইয়ারাসুল্লাহ পারি না আল্লাহ নবী রাগান্বিত হতে থাকলেন আল্লাহ নবী যখন রাগান্বিত হতেন চেহারা মোবারক যেন ডালিমের দানার মতো টস টস করত কান্ন হাব্বাতুর মান আবু ওকার বলেন আমার সাকালাতকা সাওয়াকেল তোর বহু মা মারা যাক তোমার তুমি এতিম হও কিংবা তোমার মায়ের বিধবা হোক নানানভাবে তিনি ধমকে দিলেন তুমি কি আল্লাহ নবীর চেহারার দিকে দেখছো না তাকে কি অবস্থা হয়ে গেছে অমর রাজে আল্লাহ বিনয়ের সাথে বললেন রদিত বিল্লাহে রব্বা অবিল ইসলামে দিনা অবে মোহাম্মদের নবিয়া হায় হায় আমি ইসলামকে দিন হিসাবে মেনে নিয়েছি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছি ইসলামকে দিন হিসাবে মেনে নিয়েছি নবী মোহাম্মদ কামে রাসুল হিসাবে মেনে নিয়েছি আমার মনের মধ্যে অন্য কোন ব্যতিক্রম ঘটে নাই আল্লাহ নবী একটু শান্ত হলেন তার কথা শুনে বললেন শোনো মো আজকে যদি নবী মুসা যদি বেঁচে থাকতেন এবং আমার ইত্তেবা করা ছাড়া তার কোন পথই থাকতো না বিকল্প থাকতো না নবী মোহাম্মদ সাল্লাহ মর্যাদা তার ইত্তেবা করার মাধ্যমে তার হাদিস মানার মাধ্যমে আনকন্ডিশনাল সারেন্ডারের মাধ্যমে তার কথার সামনে আজকে খালি বলে আকুলে কলে ওস্তাকুলে আজকে বলে যে আহলে হাদিসরা ও হাবি তো হাবি না কিছু গালি গালাস করে নবীকে মহাব্বত করে না গো নবীকে ভক্তি করে না মহব্বত করে না ভক্তি করে না মানে কি মিলাদ করে না কিয়াম করে না খতম করে না আগে বিষয়ে বানায় বলে কিছু বলে না এই অধিকার আমাকে দেওয়া হয় নাই আপনাকে ইত্তেবা করতে বলা হয়েছে কুল ইন কুন্তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি যদি হে নবী তুমি বলে দাও ইন কুন্তুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহর মহব্বতের দাবি করে থাকো মহব্বত করতে চাও ফাত্তাবিউনি তাহলে আমি নবী ইত্তেবা করো অনুসরণ করো বানাইতে অধিকার দেওয়াই হয় নাই যা আছে এটাকে অনুসরণ করতে বলা হয়েছে ইত্তেবা করতে বলা হয়েছে ইফতেদা করতে বলা হয় নাই ইফতেবা এবং ইফতেদা বা এবং তার আগে বসে করবেন সম্পূর্ণ উল্টা হয়ে যাবে ইফতেবা অর্থ মেনে চলো ইফতেদা অর্থ নতুন করে বানানো আপনাকে বানাইতে বলা হয় নাই আপনাকে শুধু অনুসরণ করতে বলা হয়েছে সময় ভাই নবী সাল্লাহ আলি সাল্লামের যুগ গেল ভবিষ্যৎবাণী করে গেছেন নবী সাল্লাম সহেল বোখারিতে মুগিরাত থেকে হাদিস এসেছে মহাবিয়ার থেকে হাদিস এসেছে সহে মুসলিম এসেছে সাহবান থেকে বর্ণিত লা তাজালু طائفة من أمتي منصورين على الحق لا يضرهم من خذلهم ولا من خالفهم حتى يأتي أمر الله وهم كذلك প্রথম তো বললেন আমাকে এবং আমার সাহাবিদেরকে যারা মেনে চলবে তারা না জাতি বানানোর কথা বলেননি আরেকটা ভবিষ্যৎবাণী করে গেছেন যে ফেরকা হবে ঠিকই কিন্তু একটি দল কেয়ামত পর্যন্ত হক নিয়ে বিজয়ী থাকবে কেয়ামত পর্যন্তই থাকবে লা থাকতেই থাকবে তাই ফত মিন্নুম্মতি আমার উন্মতের মধ্যে একটা দল তেহাত্তরের মধ্যে একটা মানসুরিন আল হক হক নিয়ে বিজয়ী আল্লাহ তাদেরকে বিজয়ী করেই রাখবেন লাইয়াদুর রহমান খাদাল হোম তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না মুখ বন্ধ করতে পারবে না তাদেরকে শেষ করতে পারবে না যারা চায় তাদেরকে অপমান করতে অপদস্থ করতে মুখ বন্ধ করতে ঠাইসার ধরতে গলা টেপা ধরতে অপবাদ দিতে যত কিছুই করতে চাক না কেন পারবে না কে আমার পর্যন্ত না ইমাম আহমদ হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছিল এরা কারা নিঃসংকোচে ইমাম আহমদ হাম্বল বলেছিলেন ইল্লামে কোন আহলাল হাদিসে ফালা নাদ্রি মানহুম এরা যদি আহলুল হাদিস না হয় তাহলে আমার জানা নেই আর তারা কারা ইমাম আহমদ হাম্বলের কথা ইমাম শাহি রাহিমাহুল্লাহ বলেছেন ইজা রাআইত আহলাল ইমাম শাহাবি বলেছেন ইজা রাআইত আহলাল হাদিস ফাকান্নী একজন হাদিসকে যখন আমি দেখি তখন আমার মনে হয় আমি যেন নবী সাল্লাহামকে দেখতে পাচ্ছি আহলুল হাদিসে ফিল ফিসামা হাদিসরা পৃথিবীতে মাটির উপরে এমন যেমন আকাশের বুকে তারকারা জল জল করে জলে আগে তো কম্পাস ছিল না নাবিকেরা ওই তারকা দেখে পথ চিনত সঠিক পথ পেতে চান সঠিক পথ পেতে চান সঠিক এবাদত পেতে চান সঠিক আকিদা পেতে চান আহলুল হাদিসের কাছেই পাওয়া যাবে আর কোথাও সন্দেহ আছে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পড়াশোনা করেছে সব সাবজেক্ট সারা পৃথিবীর আলেমেরা পড়ায় মিশরের আলেমেরা পড়ায় তারপরে ফিলিস্তিনের আলেমেরা পড়ায় পাকিস্তানের আলেমেরা পড়ায় ইংরেজি বিজ্ঞান একটা পাশ্চাত্যের আলেমেরা পড়ায় আমরা পড়েছি তাদের কাছে কিন্তু আকিদার কিতাব সৌদি সর আর কেউ পড়াইতে দেবেই না যত বড় আল্লাহ হোক কারণ সে ভুল করবে সহি আকিদার ব্যাপারে ভুল করবে একজন সাধারণ বিয়ে পাশ ছেলে দিয়ে পড়াবে আকিদার কিতাব কিন্তু বড় ডক্টর যে আকিদা পড়াতে তারা দিবে না কখনো এখন বয়স বাড়ার সাথে সাথে বহু স্টাডির পরে বুঝছি কাজ একেবারে ঠিকই করেছে এটা রাইট এটা ভুল করবে তারা সময়টা ভাই আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি করেন আব্দুল কাদের জিলানের পন্থীরা আমি আর আগে বোধহয় এখানে বলে গেছি তিনি জোরে আমিন বলতেন রাফুল ফতোয়া তিনি দিয়েছেন তিনি রাফুল পক্ষপাতি তিনি সব জোরে আমিন ইমাম রাফুল ইমাম তিনি হানাফি মজাহের মানুষও ছিলেন না হাম্বলি মজাহের মানুষ হাম্বলি মজাহের মুফতি এবং বাগদাদে হাম্বলি মজাহের মাদ্রাসা ছিল সেখানকার তিনি প্রিন্সিপাল ছিলেন হাম্বলি এবং কাছাকাছি এখন আব্দুল কাদের জিলানের নামে কাদেরিয়া মাঝহাব কাদেরিয়া মিছিল কাদেরিয়া কাওয়ালি কাদেরিয়া কত কিছু বানাইছে আব্দুল কাদের জিলানের সাথে তাদের কোন সম্পর্কই নেই সম্পূর্ণ মিথ্যা মিথ্যাচার আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ভুয়া কথাবার্তা সময় তো ভাই তিনি বলেছেন তার গুনিয়াত তালেবিনের মধ্যে বেদাতের পরিচয় হল আল্লাহ হাদিস যে ব্যক্তি দেখবা যে আহলে কটাক্ষ করে আহলে হাদিসের বিরুদ্ধে কথা বলে তাকে নিয়ে মকু মন্তব্য করে তুমি সাথে সাথে ধরে নেবে লেখটবে দাদি আব্দুল কাদের জিলানির কথা আমার কথা নয় কাদিরা তরিকার যারা আছেন ভালো করে শুনে নেন গুনিয়াত তালেবিন পড়ে নেন আব্দুল কাদের জিলানির সেখানে তিনি নিজে বলেছেন যে বেদাতের সবচেয়ে বড় আলামত হলো আল্লাহ ইসলাম কটাক্ষ করা সময় তো ভাই টাইম কতক্ষণ খোঁজবার আমি জানি না জি আচ্ছা কয়েক মিনিট আছে আমি আজকে সামান্য একটি অংশ মাত্র বললাম উপমহাদেশে আহলে আদিস নিয়ে আমি কথা আজকার তুলব না আল্লাহ নবীর মৃত্যুর পরে সাহাবেদের যুগ গেল সাহাবেদের যুগেই খারেজে এবং শিয়াদের উৎপত্তি এটা আজকে শুধু হেডলাইন দিয়ে গেলাম তাদের আকিদা এবং আহলাদিসের আকিদার সাথে কি সম্পর্ক খারেজ এবং শিয়া তারপরে জাহামিদের উৎপত্তি মমতাজাদের উৎপত্তি কারামিয়াদের উৎপত্তি ইত্যাদি ইত্যাদি কি তাদের আহলে আদিস তাদের কি সম্পর্ক জাল হাদিস সৃষ্টিকারীদের উৎপত্তি কি পরিমাণ জাল কিভাবে করলেন এবং আহলে হাদিসরা সেই জাল হাদিসের কবল থেকে এবং জয়ীফ হাদিসের কবল থেকে বানাউটে আমলের কবল থেকে কিভাবে যুগের পর যুগ উম্মতকে হেফাজত করে এসেছেন সেটাও আহলে হাদিসের অবদান এ পর্যন্ত যুগের পর যুগ অবদান এদেরই এই উপমহাদেশের শুধু একটা লাইন আমি বলতে চাই এই মুহূর্তে ভাই দৃষ্টি আকর্ষণ করেছেন যে পৃথিবীর কি হবে আমরা শুনতাম এতদিন কোরআন হাদিসের সহি কথাবার্তা আপনাদের বক্তব্য শুনতাম না আবেগে কিচ্ছু হবে না আমরা ওই দেশের মানুষ আপনার আমাদের মনোভাব জানার দরকার ছিল এদেশের প্রত্যেক পার্টি প্রত্যেক দলের শতকরা নব্বই ভাগ মানুষ পিস টিভির ভক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সত্য কথা বলেছেন যে দেশের অধিকাংশ মানুষ পিস টিভির ভক্ত ডক্টর জাকার নাকের ভক্ত সুতরাং আমি বন্ধ করতে পারবো না স্বরাষ্ট্রমন্ত্রী অস্বীকার করেছিলেন প্রথম এটা বাস্তব কথা তিনি সত্য কথা বলেছেন সালমান এফ রহমান সাহেব তিনি ডক্টর জাকির নাকি এই দেশে আনার একাধিকবার প্রচেষ্টা চালিয়েছিলেন আগে এখানে কেউ দলমত নেই ডক্টর জাকির নায়ক নিয়ে ভাই বলেছেন কাজে আমি একটু ইশারা দিয়ে যাচ্ছি কিন্তু এটা হল অন্য বিষয় বিষয়টা হল আন্তর্জাতিক চাপ ওভাবে বললে আমরা সন্তুষ্ট না নীরব থাকলে আমরা সন্তুষ্ট থাকতাম কেন ছোট্ট একটা দেশ চাপের মুখে পড়ুক এটা আমরাও চাই না ডক্টর জাকির নায়কের বক্তব্য কিছুদিন বন্ধই থাকে আমাদের দেশও তো দেখতে হবে না সমাজ দেখতে হবে ওতে ওনাকে থামায় রাখলে যদি দেশের কোন নিরাপত্তা বিঘ্নিত না হয় আমরা বলো রাইট আমি অন্ধ থাক অসুবিধার কি আছে আমার তাড়াহুড়া কি আছে কিন্তু এটা আপনারা বলেননি হোলি আর্টিনিজনের সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছেন এটা আরেকটা মারাত্মক অন্যায় কাজ করেছেন এত নিচে নামতে হয় না কিছুই না বলে চুপ করে থাকতেন নাহলে অতটুকু বলতেন চাপের মুখে আছে তাহলে আমাদের কোনো আপত্তি থাকতো না ওটা একটা সঙ্গত কথাবার্তা হতো ভাত তো আমরাই খাই ব্রেন কিছু আমাদেরও আছে আমরাও এই দেশের নাগরিক এ ধরনের কথাবার্তা কোনো কোনো মুখ থেকে আসে এগুলা খুবই আপত্তিকর এবং একেবারে টোটালি রেজেক্টেড কথাবার্তা ভারতের একেবারে কয়েক আশি কোটি নব্বই কোটি মানুষের যিনি সবচেয়ে জ্ঞানী মানুষ বলে গণ্য শ্রী শ্রী রবিশঙ্কর আলোচনা করতেছে শিশুর মতো পাশে বসে থাকলেন উনি বেদও যান না গীতাও যান না একেবারে কিছুই যান না কাছে বসে থাকলেন ডক্টর জাকের নায়ক যখন বেদের কত পৃষ্ঠায় কত নম্বরে কোথায় আছে বলে দেন তারপরে গীতার কোন জায়গায় কি আছে বলে দেন তখন উনি চুপচাপ বসে থাকে তখন দেখা গেল যে তৌহিদের কথা একটা নবীর কথা যখন এমন ভাবে উপস্থাপন করেছেন গোটা ভারতের কোটি কোটি মানুষের মন ঘুরে গেছে ব্রেন স্টক করেছে এখন তারা কতক্ষণ মানবে খ্রিস্টান জগতের সবচেয়ে বড় শিক্ষিত মানুষ ক্যাম্পেল যখন বাহাজ করতে এসে কিচ্ছুই বলতে পারে না তৌরাতেরও কিছু বলতে পারে না ইঞ্জিনের কিছু নেই ওল্ড টেস্টমেন্ট নিউ টেস্টমেন্ট এবং পোলসের যে সকল লেটার্স আছে সে প্রসঙ্গে কিছুই বলতে পারে না ডক্টর জাকির একজন নাম্বার দিয়ে দিয়ে বলে যাচ্ছে চুপ করে শিশুর মতো বসে আছে তখন গোটা দেড়শো কোটি খ্রিস্টানের মধ্যে সেটা অবশ্যই আঘাত করেছে ইহুদিরা সহজে মানার পাত্র না ওরা সহজে করবে না ওটা অন্য বিষয় চিরজীবন শত বছর যাবৎ বিজ্ঞান সারা পৃথিবীতে রাজত্ব করছে বৈজ্ঞানিকদের একটা বিশাল অংশ নাস্তিকতায় বিশ্বাস করে দেহার ইজ গড বিজ্ঞান দিয়ে আমরা সব করছি বিজ্ঞান দিয়ে যাত্রা সহজ করেছি আলো সহজ করেছি সাউন্ড সহজ করেছি বিজ্ঞানের বোমা দিয়ে আমরা মানুষ মারতে পারছি রাজত্ব করে এসেছেন কিন্তু ডক্টর জাকের নায়ক যখন অত্যন্ত সহজভাবে কোরআনের এক হাজার আয়াত বিজ্ঞানের শপথকে উপস্থাপন করেছেন আকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারপরে এই মাটি পানি মৌমাছি হাতি মাকড়সা কোনটার কোন গুণ কোরআনে কিভাবে আছে মধুর কথা সকল কাহিনী যখন কোরআনের আয়াত এক হাজার আয়াত নিয়ে গবেষণা করে বিজ্ঞানের এমন হয় প্রমাণ করেছেন সারা বিজ্ঞানের জগৎ যারা অহংকার করে এসেছেন তাদের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে তাদের ইগুতে আঘাত লেগেছে তারপরে যে সকল হুজুররা খালি জুব্বা পরা এলেম কালাম কিছু নেই খালি মাথায় টুপি দেয় ঘোরে আর খালি আকরবাতি আর মোমবাতি জ্বালায় জ্বালায় করে আর বেদাতের জন্ম দেয় আর ছড়ায় বুজুর্গের কথাবার্তা বলে সেই হুজুরদের আঘাত লাগে সবচেয়ে বেশি ওনার প্রচার বন্ধ হওয়ার পরে যে পত্রিকাটা সর্বপ্রথম লাল কালে যে হেডলাইন করেছে সেটা এদেশের সারা বাংলাদেশের হুজুরদের পত্রিকা না আমার আমি বেশি বললাম না খুশি তারা অনেক হয়েছেন কেন যা বলে আসেন কোরআনের দলিল না হাদিসের দলিল না কিচ্ছু না পোশাক কাহিনী বলে বলে মানুষকে বিভ্রান্ত করে এসেছেন যুগের পর যুগ এখন একটা ছেলে ঘরে গিয়ে যুবক বলেন ছেলে বলো মেয়ে বলো সবাই এমনটাই আকৃষ্ট হয়ে পড়েছিল পৃথিবীর প্রতি খারাপ একটা ছেলে যে মদ খায় সব পৃথিবী দেখে আমাদের ইসলাম এত বড় কোরআন এত বড় মদ খেতে পারে গুণাগার হতে পারে নিজের ধর্মের ব্যাপারে দিনের ব্যাপারে কোরআনের ব্যাপারে তার একটা বিরাট আশা আকাঙ্ক্ষার সৃষ্টি হয় মনটা তারও বড় হয়ে যায় আমরা এত বড় ধর্মের মানুষ এরা এদেরও আর সহ্য হয় নাই সেদিন দেখলাম ভারত থেকে একজন বিরাট আলেম সনদ দিতে এসে খুশুসি সনদ স্পেশাল সনদ দিতে এসেছেন হাদিসের মধ্যে সনদের উপরে লেখা বিসমিহি তালা বিসমিল্লাহ রহমান রাহিম হল মুহাদ্দিসের স্টাইল তারপর লিখতেছেন আল আসানিদ মিনাদ্দিন লাউলাল আসানিদ লাকালামান শাহ আমা শাহ মোকাদ্দম মুসলিমের ভূমিকা দিচ্ছেন আমি বললাম যিনি আমাকে দেখালেন এই কথা সহি মুসলিমে নাই উনি কোথায় পাইলেন এটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মুসলিমের ভূমিকা আছে আবদুল্লাহ মুবারকের কথা আল আল আসানিদ নাই দেখেন ফটোকপি করে নিয়ে যায় তাদেরকে দেখাইছে ভারতের সবচেয়ে বড় হুজুর এদেশের আলেমদেরকে স্পেশাল সনদ দিতে আসতেছেন মুসলিম সাহেবের ভূমিকার বরাদ দিচ্ছেন সেটা ইসনাদের মধ্যে আসানের লেখা দিচ্ছেন তাদের বিরুদ্ধে বাধা নেই এই সকল হুজুররা কেন খেপবে না যখন বোখারের কত নম্বরে আছে মুসলিমের কত নাম্বার আছে কি আছে এই হুজুররাও তো এই হুজুরদের ভাত মরা শুরু হয়েছিল এনারা সবচেয়ে বেশি ক্ষিপ্ত হয়ে পড়েছিলেন এত চাপের মোকাবেলায় আমাদের একটা দুর্বল দেশের সরকার একটু দুর্বল হতেই পারেন স্বাভাবিক কাজে বন্ধ আছে এটা যে খুলবে এমন আশাও করেন না সরকার পরিবর্তন হলেও খোলার সম্ভাবনা নেই কেন ইসলামুল হক নামে ভারতের আশি কোটি হিন্দুদের ভগবান এসেছিলেন এখানে ইসলাম গ্রহণ করে অন্য সরকারি ক্ষমতায় ছিলেন তারাও রাখতে পারেননি তাকে চলে যেতে হয়েছিল মালয়েশিয়ায় এটা এমন চপ যেটা নিয়ে বেশি আবেগের কিছু নেই আল্লাপাক যতদিন তার খেদমত কবুল করেছেন খেদমত তিনি নিয়েছেন আলহামদুলিল্লাহ দায়ী আল্লাহদের এইটাই পরিণতি আর যদি স্বাভাবিক পরিবেশ হয় হতেও পারে নাও পারে এটা না আবেগেরও কিছু নেই বিরোধের কিছু নেই আমি আপনাদের বলবো আবেগ সংবরণ করুন আল্লাহ যখন তৌফিক দিবেন তখন হবে আজকে আমার সময় শেষ اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم شتت شملهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعدكم لعلكم تذكرون ولذكر الله تعالى أعلى وأولى وعز وأجل وأتم وأهم وأكبر